আবু হুরেরা হ্রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি এক সময় এক রাখাল তার বকরির পালের নিকট ছিল এমন সময় একটি নেকড়েবাঘ আক্রমণ করে পাল হতে একটি বকরি নিয়ে গেল রাখাল নেকড়েবাঘের পিছু ধাওয়া করে বকরিটি ছিনিয়ে আনল তখন বাঘটি তাকে উদ্দেশ্য করে বলল তুমি বকরিটি ছিনিয়ে নিলে হিংস্র জন্তুর আক্রমণের দিন কে তাকে রক্ষা করবে যেদিন তার জন্য আমি ছাড়া কোনো রাখাল থাকবে না এক সময় এক লোক একটি গাভীর পিঠে আরোহণ করে সেটি হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল তখন গাভীটি তাকে লক্ষ্য করে বলল আমি এ কাজের জন্য সৃষ্ট হইনি বরং আমি কৃষি কাজের জন্য সৃষ্ট হয়েছি এ কথা শুনে সকলে বিস্ময়ের সঙ্গে বলতে লাগল সুবহান আল্লাহ নাবি সাল্লাহ আলসালাম বললেন আমি আবু বকর এবং উমর ইবনু খাত্তাব এ কথা বিশ্বাস করি